দিন বিজয়ের দিন এসেছে জয়ের পানে সুর তুলেছে বিপ্লবীদের জয় এসেছে শত্রু দেহে ক্ষয় এসেছে দিন বিজয়ের দিন এসেছে জয়ের পানে সুর তুলেছে বিপ্লবীদের জয় এসেছে শত্রু দেহে ক্ষয় এসেছে দিন বিজয়ের দিন এসেছে জয়ের পানে সুর তুলেছে বিপ্লবীদের জয় এসেছে শত্রু দেহে ক্ষয় এসেছে এবার জাগো জাগো মুষ্টি তোলো বন্ধু জাগো জাগো স্লোগান তোলো জাগো জাগো জাগো বন্ধু জাগো জাগো জাগো জাগো বন্ধু জাগো এবার জাগো জাগো মুষ্টি তোলো বন্ধু জাগো জাগো স্লোগান তোলো জাগো জাগো জাগো বন্ধু জাগো জাগো জাগো জাগো বন্ধু জাগো চুপসে যাবে খোদাদ্রোহী আসছে সৈন্য অশ্বারোহী পিষ্ট হবে দম্বখানি বাড়বে ওদের কষ্ট গ্লানি বাড়বে ওদের কষ্ট গ্লানি বিজয় নিশান উড়া উড়াও জোর কদমে সামনে আগাও বিজয় নিশান উড়াও উড়াও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও আকাশ বাতাস ধুলো মলিন রক্ত মেখে আসছে নবীন কাঁপছে বিশ্ব যাদের ভয়ে পালুরে দে তাদের জয় পালুরে দে তাদের জয় জগৎটাকে জাগাও জাগাও জোর কদমে সামনে আগাও জগৎটাকে জাগাও জাগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও আমরা সবাই অকুত ভয় নয় যে ক্লান্ত নয় ভীতু নয় বীরের জাতি উঠে দাঁড়া সব দালালকে দাওরে তারা সব দালালকে দাওরে তারা জয়ের নেশায় দাঁড়াও দাঁড়াও জোর কদমে সামনে আগাও জয়ের নেশায় দাঁড়াও দাঁড়াও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও গর্জেছে আজ বিশ্ব তামাম বিজয় হবে হক পয়গাম আল কোরআনের শাসন হবে শান্তি বয়ে যাবে ভবে শান্তি বয়ে যাবে ভবে এ সত্যটি জানাও জানাও জোর কদমে সামনে আগাও এ সত্যটি জানাও জানাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও আসবে আবার সোনালী যুগ ভেস্তে যাবে কুফুর সব দুনিয়া হবে নিত্য আবাদ মানবতা মুক্ত আজাদ মানবতা মুক্ত আজাদ সত্য দিয়ে সাজাও সাজাও জোর কদমে সামনে আগাও সত্য দিয়ে সাজাও সাজাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে আগাও জোর কদমে সামনে